আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফিলাম্বিউল মুরসলিন নবীনা মাহমদ উমায়লা আলহি ওয়াসাবি আজমাইন ওবাদ দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ান এতকাদ আল জামা যা বাংলা ভাষায় ইমাম তহাবির আকিদা নামে বিখ্যাত এই মতনটির একটি অংশ নিয়ে এই মতনে আমাদের ইমাম বলছিলেন যে অনুমিনু ব্যাসাত ইসাহা আমরা কেয়ামতের আলামত সময়ে ইমান রাখি তারপর বলছেন অনুকমনবিল বাসি আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি ও জাজাইল আমাল ইয়মল কেয়ামা কেয়ামুদ্দিন আমাদের আমলের প্রতিদান পেতে হবে সেটার উপরে ইমান রাখি ওয়াল আর দে এবং আমাদের আমল পেশ করা এটার ইমান রাখি ওয়াল হেসাব হেসাব ইমান রাখি ও কেরাতুল কিতাব কিতাব পড়তে হবে তারপর ইমান রাখি তারপর বলেছেন ও সোয়াব ওলা একাব আমরা আরও ইমান রাখি যে সোয়াব এবং একাব সত্য এটার উপর ইমান রাখি যার কাউকে প্রতিফল ভালো প্রতিফল হবে কারো শাস্তি হবে ও সেরাত অল মিজান অনুরূপভাবে আমরা ইমান রাখি সিরাতের উপর মিজানের উপরে এরপর আমাদের ইমাম আবু জাহর তাহবিরাম বলছেন যে ওয়াল হাউদুল্লাজি আকরাম আল্লাহ তালাবিহি রিয়াজ উম্মতি হাক্কন আর হাউদ যা আল্লাহ তালা যা দিয়ে সম্মানিত করেছেন আল্লাহ তালা যা দিয়ে সম্মানিত করেছেন তার নবীকে সে উম্মতকে পানি পান করানোর জন্য যা দিয়ে সম্মানিত করেছেন হক এটা একটা বিশুদ্ধ কথা সত্য কথা এটা হক এবং এটা অবশ্যই বাস্তব কোরআন মুসলিম সাব্যস্ত তিনি এটা বলেছেন তারপর বলেছেন ওয়াশাফাআতাল্লাতি খারা আলহম কোন অনুরূপভাবে সুপারিশের বিষয়টি যা যা আল্লাহ যা আল্লাহ তালা আমাদের নবীকে দান করেছেন কিন্তু তিনি সেটা গচ্ছিত সম্পদ হিসেবে রেখে দিয়েছেন এটা হক কামা রবিও ফিল আখবর যেমনটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে সেটা হক এবং এটাকে সত্য বলে বিশ্বাস করতে হবে এরপরে ইমাম জান্নাত এবং নারের দিকে চলে গেছেন এখানে কয়েকটি জিনিস খুব লক্ষণীয় একটি হচ্ছে যে বেশিরভাগ মানুষ যখন কেয়ামতের মাঠের আলোচনা করে এতটুকু ব্যাপারে সবাই একমত যে হাসরের মাঠে একত্রিত হতে হবে প্রত্যেককে হাসরের মাঠে যখনই কেয়ামতের আল্লাহ নির্দেশ দিবেন ফাইজা নুফে হাফি সুর ফালা আনসাবাই নহমিয়াসা আলুন সেদিন কোনো নসব নামার কোনো পরিচয় থাকবে না কেউ কাকে প্রশ্নও করবে না বরং ফাইজা হোম কেয়ামুই ইলা রব্বি হিমিয়ান জুরুন তারা দাঁড়াবে আল্লাহ রব্বের দিকে তাকিয়ে থাকবে এটা আমরা আলোচনায় বলেছিলাম যে হাসরের মাঠে সবাই একত্রিত হবে হাসর হাসর এবং নসর নসরের পরে হাসর সেখানে ওখানে যাওয়ার পরে সেখানে আমাদেরকে বিস্তৃত একটা বিরাট ভূমিতে পড়ে থাকবো সেটা এতটুকু সবাই একমত এখন প্রশ্ন হচ্ছে যে হাঁস কবর থেকে হাসরের মাঠে যখন আমরা একত্রিত হব তখন সেখানে ধারাবাহিকতা কিভাবে হবে এক একজনের এক এক রকম অবস্থা নাকি সবাই একই অবস্থা হাদিস অনুসারে দেখতে পাই যে রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে যারা যাদের আল্লাহ তালা ফোকারা যাদের সম্পদ নাই তারা পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে যারা সম্পদ আছে তাদের তুলনায় অর্থাৎ সম্পদহীনরা সম্পদহীন যারা তাদের হিসাব নিকাশ কম হওয়ার কারণে তারা অনেক পর্ব দ্রুত পার হয়ে যাবে আর যাদের সম্পদ আছে তারা অনেক পর্বে আটকা পড়বে এটাই হচ্ছে বিশুদ্ধ কথা কিন্তু একটা সময় সবাই একসাথে থাকবে সে ব্যাপারে আমরা জানি সেটা হচ্ছে হাসরের মাঠে হাঁসর মাঠে সব একসাথে থাকার পরে সেখানে এসে উম্মতের কি অবস্থা হবে সমস্ত মানুষের কি অবস্থা হবে এ ব্যাপারে কিন্তু সবাই একমত যে এর এটাই হচ্ছে অর্থাৎ হাঁসরের মাঠে সব একমত একসাথ হবে একসাথ হওয়ার পরে এখান থেকে পরে সিরিয়াল কিভাবে হবে কিভাবে তার্তিব হবে এবারে সরাসরি কোনো নস পাওয়া যায় না তবে আমাদের ইমাম আবু জাফর তহাবির বর্ণনা অনুসারে দেখা যায় তিনি যেভাবে বলছেন সেটা হচ্ছে যে প্রথমে বাস এবং পুনরুত্থানের বিষয়টি তিনি আলোচনা করেছেন তারপর সেখানে কেয়ামতের মাঠের আমল আমল বিষয়ে আলোচনা করেছেন তারপর আর্ধ হিসাবের আলোচনা করেছেন পড়ার কথা কিতাব পড়ার কথা আমল না পড়তে পড়তে হবে সেটা আলোচনা করেছেন তারপরে সোয়াব কি দিবেন আর শাস্তি কি দিবেন আলোচনা করেছেন সেরাত মিজান আলোচনা করেছেন ধীরে ধীরে একটা একটা করে আলোচনা তারপর তিনি হাউদে আলোচনা করেছেন তারপর সুপারিশে আলোচনা করেছেন বস্তুত এটা হচ্ছে তার আলোচনার ধারাবাহিকতা বর্ণার উদ্দেশ্য হতেও পারে আবার নাও হতে পারে এমন হতে পারে তিনি আকিদাগুলি আলোচনা করে গেছেন আবার এটাও হতে পারে যে তিনি ধারাবাহিকতা বর্ণনা করতে চেয়েছেন তো হাসরের মাঠে প্রথম পুনরুত্থান হবে তারপরে যাজা হবে কিন্তু যাজার আগেও তো একটা বিরাট সময় আছে এখন এই নিয়ে আলমদের মধ্যে মতভেদ আছে যে এই ধারাবাহিকতা কিভাবে সংরক্ষিত হবে বা কোনটার পর কোনটা হবে কোন কোন আলম বলে থাকেন যে হাঁসরের মাঠে মানুষ কবর থেকে উঠে হাঁসর মাঠে উঠবে সেখানে তারা অবস্থান করবে এই লম্বা সময় সেখানে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিরাট লম্বা সময় পঞ্চাশ হাজার বছর সে লম্বা সময়ের পরে প্রথম যে কাজটি হবে সুফায়াতুল কুবরা রসুল্লাহ সাল্লাম বড় সুপারিশ করবেন মানুষের মধ্যে বিচার হওয়ার জন্য তারপর মানুষের এই বিচার হওয়ার জন্য যখন সুপারিশ করবেন আল্লাহ তালা সুপারিশ করার জন্য তিনি হাসরের মাঠে আসবেন তিনি আসার পরে মানুষের হাতে উড়ে এসে আমল নামাগুলি পড়বে আর মানুষ সেখানে মিজান স্থাপন করা হবে সেই মিজানের মধ্যে মানুষ আমল নামা ওজন করা হবে তারপর হাউদে কাউসারে পানি পান করা হবে তারপর সেরাতের উপর দিয়ে ভুল সেরাত যেটাকে আমরা বলি এটার উপর দিয়ে পার হয়ে কান্তরার মধ্যে আটকা পড়বে আন্ত কান্তরা পার হয়ে জান্নাত এবং জাহান্নামে যাবে এই একটি ধারাবাহিকতা অনেকে উল্লেখ করে থাকেন এবং অনেকে এটাই আমরা অনেক সময় এটাকেই মুখস্থ করে থাকি যে এটাই হবে বোধহয় মূল সিরিয়াল এর বাইরে দেখা যায় অনেকে বলে থাকেন যে প্রথমে হবে কেয়ামতের মাঠ থেকে কেয়ামতের মাঠে উপস্থিত হবে মানুষ সেই মাঠে উপস্থিত হওয়ার পরে সেখানে তাকে প্রশ্ন প্রশ্ন উত্তর তার আমলনামা পেশ করা হবে এবং তাকে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে তারপর তাকে আমলনামা দেওয়া হবে হাতে তারপর তার প্রত্যেকে তার হিসাব হবে মিজান হবে তারপর তার সেরাত পার হবে সেরাত পার হওয়ার পরে তার হাউদে কাউসারে পানি পান করবে এর ফলে কান্তারা হবে এরপরে জান্নাত জাহান নামে চলে যাবে আরেক দল বলে থাকে না এইভাবে নয় আলমদের মধ্যে একটি বিরাট গোষ্ঠীর মত হচ্ছে যে না এইভাবে নয় প্রথমে কেয়ামত কায়েম হবে আল্লাহ তালা সিংহে ফুৎকার করতে দিতে বলবেন তারপর তারা কবর থেকে মানুষ পুনরুত্থিত হয়ে হাঁস কবর থেকে পুনরুত্থিত হয়ে হাঁসরের মাঠে উঠবেন হাঁসরের মাঠে সবাই একত্রিত হবে হাঁসর মাঠে একত্রিত হয়ে সেখানে মানুষ প্রসারিত হবে প্রসাদ নাসার যেটাকে বলে পুরো হাঁসর মাঠ জুড়ে থাকবে সমস্ত সব কিছু সৃষ্টিকুল সবাই হাঁসরের মাঠে থাকবে এরপরে আসবে যে হাউদের মশালা অনেকের মতো তখন হাউদে পানি হাউদে কাউসারে পানি পান করানো হবে তারপরে আসবে সাফাত বড় সুপারিশ তারপরে মানুষের আমল নামা পেশ করা হবে তারপরে হিসাব হবে তারপরে তাদের সহফ তাদের যে আমল নামা সেটা উড়ে এসে হাতে পড়বে কিতাব তাদের কিতাব তারা দেখবে কিতাব তারা পড়তে পারবে এবং মিজান হবে তারপরে মিজানের পরে তারা ভাগ হয়ে যাবে অর্থাৎ ইমানদার তিন ভাগ হয়ে যাবে ইমানদার মুনাফেক কাফের এভাবে তিন ভাগ হয়ে যাবে এর মধ্যে আল্লাহ তালা জাহান্নামের থেকে অন্ধকার সেদিকে ছেয়ে আসবে এই অন্ধকারের মধ্যে ইমানদাররা আলো পাবে যারা ইমান নেই তারা আলো পাবে না কাফেররা আলো পাবে না তারা অন্ধকারে হাতে বেড়াবে আর মুনাফেক যারা তারা এই ইমানদারদের সাথে থাকতে চাইবে বলবে যে আনজেরুনা নাকতাব ইসমিন নূরিকুম আমরা অপেক্ষা করো তোমাদের নূর থেকে কিছু আমরা নেব যেমন কোরআন কারিম আল্লাহ তারা বলেছেন এটা ইমান এই তার টিপটা কেউ কেউ বলে থাকেন তারপর আদম বলে থাকেন যে এরপরে সেরাত পার হবে সেরাত পার হওয়ার পরে সামনে সেরাত পড়বে ফুল সেরাত পোলসেরাত পার হওয়ার পরে কান্তরার মধ্যে আটকা পড়বে ইমানদাররা যাদের মধ্যে একে অপরের প্রতি ইমানদারদের মধ্যে যে রিল ছিল হিংসা ছিল দেশ ছিল বিদ্বেষ ছিল এগুলিকে তারা এখান থেকে ভুলে গিয়ে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা কোরআন করিম বলেছেন নাজায়না মাহফি সুদুর মিন গিল্লিন ইহওয়ান আলা সুরুর মোতাকাবিলিন তাদের অন্তরে যে সমস্ত হিংসা বিদ্বেষ সেগুলিকে আমি তাদেরকে তিরোহিত করে তাদেরকে খালি একবার সম্পূর্ণরূপে স্বচ্ছ অন্তর অধিকারী হিসেবে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো এই তৃতীয় তারতিবটা অনেকে গ্রহণ করে থাকেন তৃতীয় তারতিবটা অনেকটি গ্রহণ করে থাকেন কিন্তু আমরা যদি একটি জিনিস খেয়াল করি সেটা হচ্ছে যে হাসরের মাঠে বড় সুপার সুপারিশ হবে ঠিক আছে কিন্তু বড় সুপারিশটি আমার মনে হয় আমাদের হিসাবে দেখা যাচ্ছে কারণ বড় সুপারিশের আগে তারা পানি ফান করানোর ব্যবস্থার কথা আসছে না বড় সুপারিশের আগে মানুষ ব্যস্ত থাকবে কি অবস্থার মধ্যে থাকবে সেটা সুতরাং পানি ফান করানোর হাউদে কাউসারের পানির বিষয়টি বড় সুপারিশের পরে হওয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদের কাছে মনে হয় এই জন্য বলছি যে হাসর মাঠে মানুষের যে অবস্থা হবে হাদিস অনুসারে দেখা যায় যে মানুষের এমন অবস্থা হবে যে মানুষে কিছুই করতে পারছে না কারো নাক পরিমাণ ডুবে যাচ্ছে ঘরমাক্ত হয়ে যাচ্ছে কারো ঘাড় পরিমাণ কারো বা ডুবুডুবু অবস্থা কারো হাঁটু পরিমাণ প্রত্যেক আমল নাম অনুসারে তার অবস্থা হবে এই কঠিন সময়ে তারা প্রথম যেটা চাইবে এটা হলো বিচার হোক পানি পান করানোর জন্য আলাদা করার মতো অবস্থা কি তাদের থাকবে এই জন্য তারা সবাই আগে এখনও আসলামের অবস্থা তৈরি হয়নি অবস্থান অথবা সাল্লাহ আসলাম যে সুপারিশ করবে সেটা বলা হয়নি এই জন্য তারা প্রত্যেকে এখন আল্লাহর কাছে চাইবে যে বিচার যেন হয় এই অবস্থা থেকে মুক্তি চাই সুতরাং এই অবস্থা থেকে মুক্তির জন্য প্রথম হাসরের মাঠের অবস্থার প্রথম যে কাজটি হওয়া সবচেয়ে বেশি সমীচীন মনে হয় তা হচ্ছে জানি না কোনটি আল্লাহ তালা নির্ধারণ করেছেন কিন্তু আমাদের কাছে বোঝা যাচ্ছে যে মনে হয় সাফাতুল রজমা হবে প্রথম সুপারিশের বিষয়টি হবে অর্থাৎ বড় সুপারিশ যার একমাত্র রসুল্লাহ সাল্লাহ ইসলামের জন্য নির্ধারিত সেটাই হবে সবচেয়ে প্রথম কাজ হাসরের মাঠে হাসরের মাঠে যখন সমস্ত মানুষ একত্রিত হবে এবং বিভিন্নভাবে মানুষ ভাগ অবস্থা থাকবে এবং যার কি কি অবস্থা হবে সেটা আমরা বললাম এবং কার কি অবস্থা থাকবে কে কি অবস্থা থাকবে কার কি কারো ভালো অবস্থা কারো খারাপ অবস্থা এসবই আমরা পূর্বে আলোচনা করেছি কিন্তু এরপরে এই অবস্থার মধ্যে মানুষের কষ্ট হতে থাকবে কষ্টের সময় কি কি অবস্থা থাকবে এবং সেখানে আল্লাহ রবুল ইজতের তিনি তার ফয়সলা কি হবে এই বিষয়গুলো যখন আলোচনা করি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় প্রথম যে কাজটি আসবে হাসর মার তা হচ্ছে সাফাজ চলমা বা বড় সুপারিশ বড় সুপারিশ বিষয়টি সবচেয়ে কঠিন আকারে দেখা দিবে তখন যে সুপারিশ করতে হবে কারণ আল্লাহ তালা যেন আমাদের মধ্যে ফয়সলা করে দেন এই কঠিন বিপদে আমরা থাকতে পারছি না আমাদের কষ্ট হচ্ছে এজন্য আল্লাহ রবুল ইজত সেদিন মানুষের কষ্ট যখন কঠিন অবস্থায় পৌঁছে যাবে এবং মানুষ সবাই খুঁজতে থাকবে ধারে ধারে যে তার আল্লাহর কাছে কে সুপারিশ করবে এটা মানুষ খুঁজে পাবে না এই জন্য মানুষ যাবে প্রথমে যাবে আদম আলাহ সালাতামের কাছে তিনি বলবেন যে আমি এটা করতে পারবো না তারপর তিনি চিন্তা নিজের স্মরণ করবেন যে তিনি নিষিদ্ধ গাছ থেকে খেয়েছিলেন এই জন্য তিনি মনে করবেন যে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে তার কোনো জবাব পাবো না তারপর তারা যাবে নুহ আলাহিসাল্লাতুসলামের কাছে তিনি বলবেন যে তিনি তার কাছে গিয়ে তারা বলবো যে আপনি হচ্ছেন আল্লাহর দুনিয়া আল্লাহর দুনিয়াতে প্রথম রাসুল আপনি রাসুল হিসাবে আপনি আল্লাহ আপনাকে নাম দিয়েছেন আবদেন শাকুরা হ্যাঁ এবং শকর গুজার বান্দা সেই হিসেবে আপনি সুপারিশ করুন তিনিও সুপারিশ করবেন না কারণ তিনি মনে স্মরণ করবেন তার কোনো বিশেষ কাজকে যে কাজকে তিনি করেছিলেন হ্যাঁ, যেটা আল্লাহ হয়তো আল্লাহ তালা যার জন্য তিরস্কার করেছেন সেই জিনিসগুলো তিনি স্মরণ করবেন এভাবে তারা ইব্রাহিম আলাহ সালাতাম মুসা আলাহ সালাতাম ইসা আলাহ সালাতাম তারপরে এদের কাছে এদের কাছে যাবেন তারপরে তারা আসবেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহামের কাছে আসে তিনি তখন তার ঈসা আলাহিসাম তাকে বলবেন তাদেরকে বলবেন যে তোমরা বরং ঈসা মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে তার আগের এবং পরের সমস্ত গুণা ক্ষমা করে দেয়া হয়েছে তখন সমস্ত মানুষ আমরা সহ সবাই যাব মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তিনি তখন এমন জায়গায় দাঁড়াবেন যেখানে প্রশংসা করবেন যে প্রশংসা যে জায়গাটি দাঁড়ানোর ব্যাপারে আগের এবং সবাই এই জায়গাটির ব্যাপারে প্রশংসা করবেন যে একজন প্রশংসিত মানুষই সেখানে গিয়েছে এবং তিনি প্রশংসা সুলভ কাজেই করবেন যে কাজটি যেই জায়গাটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কাজটি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করবেন তিনি তার রবের কাছে যে রবের অনুমতি চাইবেন অনুমতি চাইলে তার তিনি সেখানে তার প্রশংসা করবেন এবং তার মর্যাদা বর্ণনা করবেন তার উন্মতের জন্য সুপারিশ করবেন সারা সমস্ত উন্মতের জন্য সুপারিশ করবেন এবং তাকে দেয়া হবে এই বিষয়গুলো আমরা দেখতে পাই বিভিন্ন বিভিন্ন হাদিস থেকে সেটা এসেছে বুখারি এবং মুসলিম বর্ণনা করেন আনাসিবিন মালিক রাদিল থেকে রসুল্লাহ সাল্লাম বলেছেন কুল নবীন সাআলা সুআলান আকালা লিকুল নবীন দাওয়াতুন দাহা আল উম্মতিহি প্রত্যেক নবী প্রশ্ন করেছেন সুয়াল করেছেন অথবা বলেছেন প্রত্যেক নবী কোনো একটা দাওয়াত ছিল তাদের কোনো দোয়া ছিল যে দোয়াটি তাদের উন্মতের জন্য তারা করে গেছেন ওয়াইন নিখতাবা তু দাওয়াতি আর আমি আমার দোয়া দোয়াটি আমি আমার আহ্বানটি আমি আমার দোয়াটি আমি আমার বিশেষ চাওয়াটি আমি রেখে দিয়েছি গোপন করে রেখেছি খাব্বা তু ইখতাবা তু বিশেষভাবে রেখে দিয়েছি উম্মতি সাফাতেল উম্মতি আমার কিয়ামতের দিন আমার উম্মতের সুপারি হিসেবে রেখে দিয়েছি সেই হিসাবে হাসরের মাঠে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম মানুষের জন্য সুপারিশ করবেন আর নিজের উম্মতের জন্য বিশেষ সুপারিশ করবেন এটাই হচ্ছে বিশুদ্ধ অন্য এক হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন লিকুল নবী ইন দাওয়াতুন দা বেহাফি উম্মতি প্রত্যেক নবীর একটি দাওয়াত ছিল যে দাওয়াতটি যে আহ্বানটি উম্মতের জন্য তিনি করেছেন আল্লাহর কাছে কিন্তু ও খব্বা তু দাওয়াতি আমি আমার দাওয়াতটি গোপন করে রেখেছি অর্থাৎ দুনিয়ার বুকে তিনি চাননি আখেরাতে তিনি চাইবেন সাফারাতেন উম্মতি আমল কেয়ামা কেয়ামতের দিন কেয়ামতের মাঠে আমার উম্মতের জন্য সুপারিশ হিসেবে আমি তারা রেখে দিয়েছি অবি সহিহাল বুখারি মুসলিম আনসুলের তিরমিজি বুখারি মুসলিম সুলেন তিরমিতে এসেছেন আবহরত রাজিউল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন লিকুল্লু উম্মতিন লিকুল্লু নবীন দাওয়াত মুস্তাজা প্রত্যেক নবীরেই কবুল হওয়ার মতো দোয়া আছে ফতাজ্জালা কুলু নবীন দাওয়াতাহু প্রত্যেক নবী তার কবুল হওয়ার মতো দোয়া দুনিয়াতে করে গেছেন তাদের সে দোয়া কবুল হয়ে গেছে ওয়াইনি খতাবাত দাওয়াতি সাফা আত্মানলি উম্মতি অমল কিয়ামা আমি আমার এই দোয়া কবুল দোয়াটি রেখে দিয়েছি গোপন করে যাতে করে কেয়ামতের দিন আমার উন্মতের জন্য সুপারিশ করে তাদেরকে জানাতে নিতে পারে কেয়ামতের দিন সেই দোয়া করবো ওই জন্য দুনিয়ার বুকে আমি সে দোয়াটি করিনি এরপর রসুল্লাহ সাল্লাহ বলেছেন ফাহিয়া না ইলাতুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেটা প্রত্যেকে পাবে মান মা তামিন উম্মতি লাইসুকুবিল্লা সাইয়ান এমন প্রত্যেকে ভাবে আমার উম্মতের মধ্যে যারা কোনো শরিক করে না তারা প্রত্যেকে এই দোয়াটি পাবে রাওয়াত তিনমিজি আবু দাউদ ও আনাসিবিন মালিক অনুরূপভাবে তিনমিজি এবং আবু দাউদ আনাসিবিন মালিক বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন সাফাহাতি আহল কাবাইর উম্মতি আমার আমার সুপারিশ সুপারিশ অবশ্যই আমার সুপারিশ গচ্ছিত থাকবে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুণা করেছে তাদের জন্য সুতরাং আমার উম্মতের উম্মতের জন্য রসোল্লা আসলাম সুপারিশের বিষয়টি রেখে দিয়েছেন এই সুপারিশের কতগুলি ধারা আছে বিভিন্ন রকমের সুপারিশ হবে কোন কোন হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে সেগুলি আমরা এখন আলোচনা করতে চাই যেমন হাদিসে এসেছে মোহাম্মদ ইবনে হেলাল আনাজি বলেন যে আমরা আনাস ইবনে মালিক রাজিউল্লাহনুর কাছে গেলাম তা সফা না বিথা ও তা সফা না বিথাবিত ফান না ইলে ওহিসল্লি দোহা দানা লানা সাবিত ফদাখালনা আলী আমরা সাহাবেত আল বুনানি মাধ্যমে আনাসবিন মালিক কাছে ঢুকতে চাইলাম তিনি আমাদের জন্য সুপারিশ নিলেন অনুমতি দিলেন আমরা ভিতরে ঢুকলাম এবং তার কাছে তার বিছনায় বসলাম এমন সময় বললেন তিনি ইয়া আবা হামজা হাবু হ্যাঁ হামজা ইন্নি খোয়ানা কামিন আহিলবাস ইসলাম কান্তু হাদিস হাদিস সাফা যে হাদিস সাফা সম্পর্কে কিছু বলার জন্য আমাদের আপনার কাছে অনুমতি চাচ্ছে এরা অর্থাৎ সাহাবেত আল বুনানি আনাসবিন মালিককে বলেন যে আপনি হাদিসের সাফা বর্ণনা করুন তখন তিনি বর্ণনা শুরু করলেন ফকালা হাদ্দাসানা মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন ইজা কান ইয়মুল কেয়ামা মা জান্না সুবাহদুমিলাবাদ কেয়ামতের দিন যখন হবে মানুষ একে অপরের উপরে পড়বে পাগল পাগল পাগলের মতো ব্যবহার করবে হ্যাঁ, ফাইয়াতুন আদম তারা কি করবে তারা কি কর্তব্যে বিমূর থাকবে ভাইয়া তুন আদম তারা আদমের কাছে আস ভাইয়া করুন এস পাইলে থেকে আপনি আপনার সন্তানদের জন্য সুপারিশ করুন ফয়াকুল লাস্তুলাহা তিনি বলবেন আমি এই কাজ করতে পারবো না ওলাকিন আলাইকুম ইব্রাহিম তোমরা ইব্রাহিমের কাছে যাও ফাইনেও খালিল উল্লাহ কারণ সে তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু খালিল ফয়াতুন ইব্রাহিম ফয়াকুল ইব্রাহিম আলাহ কাছে তারা যাবে অর্থাৎ মানুষরা যাবে তখন তিনি বলবেন আমি এই কাজের জন্য নই ওলাকিন আলাইকুম মুসা তোমরা বরং মুসার কাছে যাও ভাই ইন্নাহু কালিমুল্লাহ তিনি তো হচ্ছে আল্লাহ তালার কথা যার সাথে বলেছেন কালিম ফাইউতা ফাইউতি ফাইউতা মুসা এর মধ্যে সবাই মুসার আলাইসালাম কাছে আসবেন ফেকুল আস্তালহা তিনি বলবেন যে আমি এই কাজের জন্য নই ওলাকিন আলাই কুম্বি ঈসা বরং তোমরা ঈসা আলাই সালাতামের কাছে যাও ফাইন রোহুল্লাহ কালিমাতু কারণ তিনি হচ্ছেন আল্লাহর রোহ এবং তার কালিমা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ রোহ এবং তার কালিমা তার বাণী নিয়ে যিনি এসেছেন তার বাণীর মাধ্যমে তার জন্ম হয়েছে তখন সবাই ঈশা আলাহ সালাতামের কাছে আসবে ফয়াকুল তিনি বলবেন লাহা আমি এই কাজের জন্য নই আমি এই কাজের জন্য নই ওলাকিন আলাইকুম মোহাম্মদ তোমরা এবং মোহাম্মদ সাল্লাহ কাছে যাও ফা তখন আমার কাছে আসবো আসবে তারা সবাই অর্থাৎ আমরা সবাই যাব তখন মোহাম্মদ রসোল্লা সাল্লাহামের কাছে ফা আকুলু তখন রসুল আসলাম বলেন তখন আমি বলবো রসুল বলেন যে আমি বলবো আনা আলাহা আমি এই কাজের জন্য আসি সোম্মা আন্তালেক তারপর আমি যাব ফা আস্তাজন আলা রব্বি আমার রবের কাছে অনুমতি চাইবে ভাই উজানলি আমাকে অনুমতি দিবেন ফা আকু বাইনে দেহি আমার তার আমি তার সামনে দাঁড়াবো ফা আহমাদুহু হুবি হামিদ তাকে আমি এত প্রশংসা করব যে যে প্রশংসাগুলো লা আখদুর আলিহা ইল্লা আইনুল হেমানিহা এটা এখন আমি করতে পারছি না যদি আল্লাহ আমাকে জানিয়ে না দেয় সেটা আমি এখন আর করার ক্ষমতা রাখি না এখন আমি সেটা বলতে পারছি না এটা বর্ণনা করার ক্ষমতাও তার থাকবে না সুম্মা আখার রব্বিনা সাজিদান তারপর আমি আমার রবের সামনে সিজদায় পড়ে যাব ফেকুল ইয়া মোহাম্মদ তখন রসুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ এর ফায়রা সেকা আপনার মাথা উঠান অকুল ইউসমা আলাক আপনি বলুন আপনার কথা শোনা হবে ওয়াসাল তোরতা আপনি চান আপনাকে দেয়া হবে ওয়াসফা তুষাফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে ফা আকুল ইয়া রব উম্মতি উম্মতি তখন আমি বলবো হে আরব আমার উম্মত আমার উম্মত আকুল ইন তালেক তখন বলা হবে যাও ফমান ক্যানাফি কলবিহি মিসকাল হাব্বতিম মিন বোর মিন বোরাতিন আউ শাহিরাতিমিন ইমানি ফা খরিজ মিনহা ফা আন্তলেক ফা আফাল তখন আমার বলবো যে আমি বলবো যে যাও তারপর যার অন্তরে সামান্যতম এক দানা পরিমাণ দানা পরিমাণ যদি এক এক গমের দানা পরিমাণও যদি কোনো অথবা জবের দানা পরিমাণও যদি কোনো ইমান কারো অবশ্য তাকে আমি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবো বা আন্তলেক বা আফাল আমি যাবো আমি সেটা করব আল্লাহর নির্দেশ অনুসারে সেটা আমি করব এভাবে সুম্মা উরাজ রব্বি তারপর হাদিসে আসছে আমি আমার রবের কাছে আবার যাবো আহমেদ আহমদ উবিতিলকাল মাহমেদ আবার সে প্রশংসা করবো ফা সুম্মা আখর সাই তারপর সেইদা পড়ে যাবো ফাই ও কালুলি আমাকে বলা হবে ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ এর ফাহরা আসাকা আপনি মাথা উঠান অকুল ইউসমার আপনি বলুন আপনার কথা শোনা হবে ওয়াসাল তো তা আপনি চান আপনাকে দেয়া হবে ওয়াসফা তুষাফ আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা হবে ফা অকুল আমি বলবো ইয়ারবে উম্মতি উম্মতি ইয়ারব আমার উম্মত আমার উম্মত ফা কয়ালুল ইন তালেক আমাকে বলা হবে যান ফামান কানা ফি কালবিহি মিসকাল হাব্বাতি মিন খাদাল মিন ইমান ফা আখরেজ হুমিনা কারণ যার অন্তরে রাই পরিমাণ ইমান যদি কারো অবশ্য থাকে সেটাও সে তার কাছে যান তাকেও আপনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন তখন আমি সেখানে যাব এবং তা বের করে নিয়ে আসবো তারপর আমার রবের কাছে যাব যা আবার প্রশংসা করব এতগুলো প্রশংসা দিয়ে বেতিল কালমা হামেদ অনেক প্রশংসাগুলো দিয়ে যে প্রশংসা তিনি আল্লাহ তালা আমাকে শিক্ষা দিয়েছেন সেগুলো দিয়ে অথবা শিক্ষা দিবেন সেদিন সুম্মা আখারুল্লাহ সাহেব তারপর আবার সিদ্ধায় পড়ে যাবো উলি তখন আমাকে বলা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ এর ফার আসাকা অকুল ইসমা এলাকা আপনি মাথা উঠান আপনার বলুন আপনার কথা শোনা হবে ওয়াসাল তরতাহ আপনি বলুন আপনাকে দেয়া হবে ওয়াসফাতুসাফা সুপারিশ করুন আপনার সুপারিশ গ্রহণ করা ফাকুল ইয়া রব্বে উম্মতি উম্মতি এবং বলা হবে রব আমার উম্মত আমার উম্মত ফল ইনতালেক ফমন কানা ফি কলবি আদনা আদনা আদনা মিন মিসকাল হাব্বাত মিন খালদাল মিন ইমান আখরিজ হুমিনার ফা আন্তারেক যার অন্তরে সামান্যতম সামান্যতম সামান্যতম কোনো সামান্যতম রাইচ্ছে অল্পতম অল্প ইমানের কোনো দিকে একেবারে সূক্ষতি সূক্ষ্ম ইমানের সামান্যতম কিছু একটা অবশিষ্ট আছে তাকেও যার নাম থেকে বের করেন আমি তখন বের করে নিয়ে আনবো এই হাদিসটি আমরা দেখতে পাই আনাসিবিন মালিক রাদিল্লাহ বর্ণনা করেছেন এখানে দুটি হাদিসের বিরাট সমন্বয় ঘটানো হয়েছে অর্থাৎ হাদিস শুরু হয়েছে হাদিস বড় সাফাতুল ওজমা দিয়ে সর্বশেষ সুপারিশ করার করে তিনি করছেন যে উম্মতের জন্য সুপারিশ প্রথম উম্মতি ব্যাপক সবার জন্যই ইনশাল্লাহ এই এই বিষয়টি সুপারিশের কখন কার জন্য কতটুকু সুপারিশ হবে এই বিষয়টি ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে আবার আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিআ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু